বাংলা মানবতা সমাধান إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম্মিল লিসানি ইয়াফকাহু কাউলি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে আল্লাহর নৈকট্য লাভের উপায় এই বিষয়ে এই আল্লাহর নৈকট্য লাভের উপায় অর্জন করতে হলে আমাদের যে সমস্ত গুণ বৈশিষ্ট্য অর্জন করতে হবে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে অথবা সাবিল হাক অর্থাৎ সত্যের উপদেশ দেওয়া মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা তাহলে এই ইসলামের প্রতি আহ্বান আমরা কিভাবে করব তার যে টেকনিক তার যে হিকমত বা কৌশল সেটাও আল্লাহ সুবাহ তালা কোরআন মজিদের মধ্যে সুরা আর নাহাল ষোলো নম্বর সুরার একশো পঁচিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন এবারে আমরা আলোচনায় আসব যে আল্লাহর নৈকট্য লাভের উপায়ের জন্য চতুর্থ নম্বর যে গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সুরাল আসারে সেটা হচ্ছে ওয়াতাওয়া সবিস সব অর্থাৎ যারা একে অপরকে পরস্পরের মধ্যে ধৈর্যের উপদেশ দেয় আমরা যদি কোরআন শরীফ বুঝে পড়ার চেষ্টা করি তাহলে দেখব যে কোরআন শরীফের মধ্যে যেখানে দাওয়াতের কথা বলা হয়েছে বা ইসলামের আহ্বান মানুষকে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে সেখানেই তার পরবর্তী আয়াতেই এই সাবর বা ধৈর্যের উপদেশের কথা এসছে আমরা কোরআন শরীফে যে সমস্ত জিহাদ সম্পর্কিত যে আয়াতগুলো পাই আমরা অনেকেই এই জিহাদ শব্দটা শুনে ভয় পায় বা এর ভুল ব্যাখ্যা আমরা করে থাকি জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসছে এর মানে হচ্ছে সংগ্রাম করা চেষ্টা করা টু স্ট্রাইভ টু স্ট্রাগল তাহলে এই সংগ্রাম করা বা চেষ্টা করার দুটো দিক আছে একটা হচ্ছে জিহাদ ফি সাবিল্লা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে জিহাদ চেষ্টা সংগ্রাম আর একটা হচ্ছে জিহাদ ফি সাবিল শৈতান শৈতানের পথে জিহাদ চেষ্টা সংগ্রাম অর্থাৎ যদি কেউ খারাপ পথে মন্দ কাজে জিহাদ করে তার পরিণতি মন্দই হবে সেটা শয়তানের পথে জিহাদ আর যদি ইসলামের পথে কোরআন এবং হাদিসের পথে জিহাদ করে সেটা হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য জিহাদ আল্লাহর নৈকট্য লাভের জিহাদ তাহলে যেখানে এই জিহাদের কথা এসছে চেষ্টা সংগ্রামের কথা এসছে আল্লাহ আল্লাহ রসুলের নামে সেখানেই তার পরবর্তীতেই দেখা গেছে যে এই ধৈর্য বা সবুরের কথা এসছে কারণ আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যদি আমরা বিভিন্ন নবীদের ঘটনাকে স্মরণ করি বিভিন্ন নবীর ইতিহাসকে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব যে প্রত্যেকটা নবী এবং রসুলের যুগে এই দাওয়াতের কাজ করতে গিয়ে ইসলামের কথা মানুষকে বুঝাতে গিয়ে অনেক রকমের বাধা বিপত্তি এসছে এবং তাদেরকে এই কারণেই বেশি বেশি করে এই ধৈর্যের উপদেশ দেওয়া হয়েছিল ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছিল তাহলে ধৈর্য বা সাবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যেও বর্ণনা করেছেন যে যারা ধৈর্যের জন্য চেষ্টা করে আল্লাহ সুবাহানা হওয়া তালা তাদের ধৈর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করে দেন তাহলে ধৈর্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আল্লাহ সুবাহ তালার নৈকট্য লাভ করার জন্য আমরা এই দুনিয়াবি ক্ষেত্রেও দেখে থাকি আজকে সারা পৃথিবীতে যে সমস্ত অশান্তিমূলক কাজকর্মগুলো হয় বা একটা পাড়ার সাথে আর একটা পাড়া যে সংঘর্ষ বেঁধে যায় বা একটা ফ্যামিলিতে ফ্যামিলির যে আদার্স মেম্বার বা সদস্যরা আছে তাদের মধ্যে যে মনোমালিন্য হয় একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে পুরো একটা পরিবারে যে অশান্তি সৃষ্টি হয়ে যায় এই সমস্ত অশান্তির সৃষ্টির মূল কারণ হচ্ছে অধৈর্য হয়ে যাওয়া ধৈর্যের পরিচয় না দেওয়া তাহলে ধৈর্য খুবই একটা ইম্পর্টেন্ট গুণ বা বৈশিষ্ট্য আমাদের ইহলৌকিক জীবনেও সাকসেস বা সফলতার পথ বেছে নিতে এবং আখরাতের জীবনে আল্লাহর নৈকট্য লাভ করতেও আমাদের এই ধৈর্যের গুণ অবশ্যই অবলম্বন করতে হবে এবং আমাদের মধ্যে এই ধৈর্যের বহিঃপ্রকাশ ঘটাতে হবে সেটার ব্যাপারে আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআন মসজিদের মধ্যে এই ধৈর্যশীলদের ব্যাপারে অনেক শুভ সংবাদ দিয়েছেন যেমন সুরা বাকারা দু নম্বর সুরায় একশো তিরপান্ন নম্বর আয়তে বলা হচ্ছে ইয়া ইহলাদিনা আমানুস তাইনু বিশ্বরি ওসলাহ ইন্নআল্লাহ মাসবিন হে ইমানদারগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সফলতা কামনা করো তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানা হুয়া তালার সাহায্যের কামনা করতে বলা হয়েছে ইয়া আমানুস তাইনু বিশ্বরে ওয়াসলাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য কামনা করো ইন্নাল্লাহ সাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে এই আয়াতটার উপরে যদি আমরা একটু গভীরভাবে ভাবি বা চিন্তা করি যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সাবিরিন কোরআন শরীফের অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তাহলে আল্লাহ সুবহানা হুয়া তালা সবসময় তিনি যদি আমাদের সাথ দেন এবং তিনি সেই সমস্ত ইমানদারদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তাদের সাথে থাকি এবার আল্লাহ যে বান্দার সাথে যে সার্ভেন্ট বা যে প্রতিনিধির সাথে থাকবে তাকে এই পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না তাকে আল্লাহ আরও সম্মান বৃদ্ধি করে দেবেন তাহলে এই ধৈর্যের পরিচয় বা গুণ সেটা নামাজের সাথে লেগে আছে এবার এই ধৈর্যের যে গুণ বা বৈশিষ্ট্য সেটাও যদি আমাদের অর্জন করতে হয় তাহলেও আমাদেরকে নিয়মিত এই নামাজ পড়তে হবে আকিম ইসাল্লাহ নামাজ কায়েম করতে হবে তাহলে আমাদের এই ধৈর্যের যে গুণ বা বৈশিষ্ট্যটা আমাদের মনের মধ্যে আসবে শয়তান আমাদেরকে সবসময় চায় অধৈর্য হতে বা সমাজের মধ্যে গ্রামের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিন্তু যদি আমরা এই নামাজ পড়ি তাহলে আমাদের ধৈর্যের গুণ বা বৈশিষ্ট্য আমাদের মনের মধ্যে চলে আসবে কোরআন শরীফের যে দৃষ্টান্তগুলো দেওয়া আছে এবং ধৈর্যের যে গুণ বা বৈশিষ্ট্য সেটা আমাদের নবী সাহেবকে যেমন উপদেশ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যদি পড়ি কোরআন শরীফের সুরা মুজাম্মিল তিহাত্তর নম্বর সুরার এক থেকে দশ পর্যন্ত আয়াতগুলোতে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে তার নবুয়তের প্রাথমিক পর্যায়ে এই আয়াতগুলোতে নির্দেশমূলক উপদেশমূলক কথা বলা হয়েছে ইয়া ইহল মুজাম্মিল কুমিল্লা ইল্লা কালিল ইয়াহু মুজাম্মিল বলতে হে বস্তাবৃতকারী অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামকে টার্গেট করে নবী সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তুমি রাত্রি জাগরণ করো তার অর্ধেক অথবা তার চাইতে কিছু কম দিয়ে নামাজ আদায় করো অর্থাৎ তাহাজুদের নামাজের নির্দেশ নবী সাল্লাহ আসলামকে দেওয়া হচ্ছে এই তাহাজুদ এমনই একটা সালা বা নামাজ যেটা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে উপদেশ দেওয়া হচ্ছে যে এই তাহাজুদের নামাজ পড়লে মনের মধ্যে একটা শান্তি বা আল্লাহ সুবাহানা হওয়া তালার সাথে একটা যোগাযোগ বা সম্পর্ক সুন্দরভাবে তৈরি হয়ে ওঠে তার পরবর্তী আয়াতগুলোতে বলা হচ্ছে কাফের মুশরিকরা তোমার ব্যাপারে যে কথাগুলো বলে সেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবে অর্থাৎ সুরা মুজাম্মিলের দশ নম্বর আয়াতে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামকে এই ধৈর্যের উপদেশ দেওয়া হচ্ছে তাহলে ধৈর্য এমনই একটা মহৎ গুণ বা বৈশিষ্ট্য এবং সেটা যে আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম বা উপায় সেটা আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত পড়ে যে ঘটনাগুলো দেখছি এবং সাহাবিদের যুগ থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত যারা ছিলেন এবং তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন সেই ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য এই দুনিয়াতেও তারা সাকসেস বা সফলতার জীবন পেয়েছিলেন এবং আখেরাতে তো ইনশাআল্লাহ তারা সেই সাকসেস বা সফলতার জীবন চিরস্থায়ী সুখ তারা পাবেন আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি সেই ধৈর্যের ব্যাপারে সেটাও সেই মুজাম্মিল সুরার পরবর্তী সুরা সেটা হচ্ছে সুরা মুদাসির এই সুরা মুদাসিরের এক থেকে সাত পর্যন্ত যে আয়াতগুলো আছে সেখানেও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে উপদেশ দেওয়া হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে প্রথমেই বলা হচ্ছে সুরা মুদাসির ইয়া এইহাল মুদ্দাসির হে বস্তাবৃতকারী রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে ইয়া ইহল মুদাসির কুম ফানজির উঠো এবং লোকদেরকে সতর্ক করো অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে তুমি উঠো লোকদেরকে সতর্ক করো কুম ফানজির অরাব্বাকা ফাকাব্বির এবং তোমার প্রভুর তোমার রবের বাড়ত্ব প্রকাশ করো ওয়াসিয়া বাকা ফাতাহির এবং তোমার পোশাক পবিত্র রাখো ও রুজা ফাহাজুল এবং মন্দ কাজ থেকে নিজেকে সব সময় বাঁচিয়ে রাখো ওলা তামনুন তাস্তাকসির এবং বেশি পাওয়ার আশায় তুমি লোকদের সামনে অনুগ্রহ করো না ওয়ালি রব্বিকা ফাসবির এবং তুমি তোমার প্রভুর নামে ধৈর্য অবলম্বন করো ধৈর্য বা সবর অবলম্বন করো তাহলে এখানে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যে উপদেশ বা যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে তার পাশাপাশি শেষে আবার সেই ধৈর্যের বা উপদেশ সবুরের কথা বলা হয়েছে যে তুমি উঠো এবং সেই রব তোমার প্রতিপালকের গুণগান তোমার প্রতিপালকের মহান বারত্ব সেটা লোকদের সামনে প্রকাশ করো এবং তোমার পোশাককে পবিত্র রাখো তুমি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখো এবং অধিক পাওয়ার আশায় লোকদের প্রতি এহসান করবে না অনুগ্রহ করবে না এবং শেষে বলা হচ্ছে যে অলি রব্বিকা ফাসবির এবং তোমার প্রভুর জন্য ধৈর্য অবলম্বন করবে তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যে ধৈর্যের যে উপদেশ দান করা হয়েছে এবং সেটা আমরা রসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনেও দেখেছি যখন তিনি ইসলামের দাওয়াত ইসলামের কথা মানুষের সাথে প্রচার করতে বেরিয়েছিলেন মানুষকে বলার জন্য বেরিয়েছিলেন তখন তাকে আগে যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে যে তুমি তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাধা বিপত্তি এরকম আসতে পারে দাওয়াতের কাজ করতে গিয়ে বা ইসলামের কথা বলতে গিয়ে তখনই তোমার ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে এই রকম করে আমরা কোরআন মসজিদের মধ্যে অনেকগুলো আয়াত পাই এবং অনেকগুলো ঘটনা রয়েছে যে ধৈর্যের যে সুফল ধৈর্য যদি আমরা অবলম্বন করি আমাদের মধ্যে যদি সবরের এই গুণ বা বৈশিষ্ট্য থাকে তাহলে আমরা এই দুনিয়াতেও যে সাকসেস বা সফলতা আমরা পাই এবং আমরা যদি অধৈর্য হয়ে যাই আমাদের ধৈর্য ক্ষমতা যদি আমরা হারিয়ে দিই তাহলে তার যে ভয়াবহ পরিণতি খারাপ পরিণতি সেটাও আমরা কোরআন এবং হাদিসের মধ্যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ পাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটা বিরত নিচ্ছি কোথাও যাবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা যখন চলছিল মানবতা বিরোধী কাজ সমাজের ভিতরে যখন বিভ্রান্তদের চলছিল রাজ তখন কার শাসন মিটিয়ে দিল অন্ধকার কার আদর্শ জীবনকে করে দিল আলোকিত কে অনেক জীবনকে আলোকিত করে করল মানবতার উপকার জানার জন্য দেখুন পিস টিভির অনুষ্ঠান আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর ফিরে এসেছি আবার আমাদের সেই প্রোগ্রাম নিয়ে ধৈর্যের যে সুফল আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি সেই ধৈর্যের ব্যাপারে সেটাও সেই মুজাম্মিল সুরার পরবর্তী সুরা সেটা হচ্ছে সুরা মুদাসির এই সুরা মুদাসিরের এক থেকে সাত পর্যন্ত যে আয়াতগুলো আছে সেখানেও রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে উপদেশ দেওয়া হচ্ছে নির্দেশ দেওয়া হচ্ছে প্রথমেই বলা হচ্ছে সুরা মুদাসির ইয়া ইউহাল মুদাসির হে বস্তাবৃতকারী রসুল্লাহ সাল্লাহ আসলামকে লক্ষ্য করে বলা হচ্ছে ইয়া ইহল মুদাসির কুম ফানজির উঠো এবং লোকদেরকে সতর্ক করো অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে তুমি উঠো লোকদেরকে সতর্ক করো কুম ফানজির অরাব্বাকা ফাকাব্বির এবং তোমার প্রভুর তোমার রবের বাড়ত্ব প্রকাশ করো ওয়াসিয়া বাকা ফাতাহির এবং তোমার পোশাক পবিত্র রাখো ও রুজা ফাহাজুর এবং মন্দ কাজ থেকে নিজেকে সব সময় বাঁচিয়ে রাখো ওলা তামনুন তাস্তাকসির এবং বেশি পাওয়ার আশায় তুমি লোকদের সামনে অনুগ্রহ করো না ওয়ালি রব্বিকা ফাসবির এবং তুমি তোমার প্রভুর নামে ধৈর্য অবলম্বন করো ধৈর্য বা সবর অবলম্বন করো তাহলে এইখানে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যে উপদেশ বা যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে তার পাশাপাশি শেষে আবার সেই ধৈর্যের বা উপদেশ সবুরের কথা বলা হচ্ছে যে তুমি উঠো এবং সেই রব তোমার প্রতিপালকের গুণগান তোমার প্রতিপালকের মহান বারত্ব সেটা লোকদের সামনে প্রকাশ করো এবং তোমার পোশাককে পবিত্র রাখো তুমি মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখো এবং অধিক পাওয়ার আশায় লোকদের প্রতি এহসান করবে না অনুগ্রহ করবে না এবং শেষে বলা হচ্ছে যে অলি রব্বিকা ফাসবির এবং তোমার প্রভুর জন্য ধৈর্য অবলম্বন করবে তাহলে আমরা এই আয়াতগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যে ধৈর্যের যে উপদেশ দান করা হয়েছে এবং সেটা আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনেও দেখেছি যখন তিনি ইসলামের দাওয়াত ইসলামের কথা মানুষের সাথে প্রচার করতে বেরিয়েছিলেন মানুষকে বলার জন্য বেরিয়েছিলেন তখন তাকে আগে যে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে যে তুমি তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাধা বিপত্তি এরকম আসতে পারে দাওয়াতের কাজ করতে গিয়ে বা ইসলামের কথা বলতে গিয়ে তখনই তোমার ধৈর্য অবলম্বন করতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে এইরকম করে আমরা কোরআন মসজিদের মধ্যে অনেকগুলো আয়াত পাই এবং অনেকগুলো ঘটনা রয়েছে যে ধৈর্যের যে সুফল আমাদের শেষনবী কিভাবে তিনি ইসলামের দাওয়াত করতে গিয়ে কত রকমের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন এবং ধৈর্য অবলম্বন করেছিলেন বলেই আজকে আমরা সারা পৃথিবীতে এতগুলো মুসলমান এই দিনুল হাক অর্থাৎ এই সত্য ধর্ম ইসলামকে আমরা পেয়েছি এত সোজা এত আসানভাবে অথচ আমরা আমাদের যে দায়িত্ব সেগুলো সম্পর্কে আমরা অবহেলা করে থাকি সেই হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের একদিনের ঘটনা যখন তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেই তায়েফ গেলেন তায়েফের বাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সেখানকার সর্দার তারা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপরে এত অত্যাচার করেছিল ছেলেদেরকে বাচ্চাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পিছনে লাগিয়ে দিয়েছিল তাকে পাথর মারা হয়েছিল এবং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল এবং সেই রক্ত তার পায়ের জুতোয় জমে গিয়েছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই আঘাতে সেই আক্রমণে এত তিনি আহত হয়েছিলেন তিনি সঠিকভাবে হাঁটতে পারছিলেন না কিন্তু তার সাথে তার যে দাস ছিলেন রসুল্লাহ সাল্লাহ আসলামকে সেই নিরাপদ একটা জায়গায় নিয়ে গেলেন তার সেবা শুশ্রূষা করে যখন রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম তিনি যখন একটু সুস্থ অনুভব করছেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে ফিরিস্তা এসে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে বলেছিলেন ইয়া রসুল্লাহ আপনি যদি আমাদেরকে অর্ডার দেন তাহলে আমরা এই তায়েফবাসীদেরকে অর্থাৎ তায়েফে যতগুলো লোক আছে সমস্ত লোককে সেই দুই পাহাড়ের মধ্যে আমরা পিষে দিয়ে নিঃশেষ করে দেব রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেছিলেন যে আমাকে তারা এখনও চিনে না এখন যদি তাদেরকে এইভাবে নিঃশেষ করে দেওয়া হয় তাহলে পরবর্তী যে জেনারেশন তাদের কোনো অস্তিত্বই থাকবে না এবার যদি কোনো লোকই না থাকে তাহলে আবার পরবর্তীতে আমি কার সামনে ইসলামের কথা বলবো কাকে ইসলামের দাওয়াত দেব সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ধৈর্যের পরিচয় দিলেন ধৈর্য অবলম্বন করলেন এবং তিনি মনে মনে ভাবলেন এরা যদি এখন হয়তো আমাকে চিনতে পারে না কিন্তু এদের নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশন যারা আসবে নিশ্চয়ই তারা এই ইসলাম সম্পর্কে জানতে পারবে নিশ্চয়ই তারা ইসলামের ছায়াতলে আসবে এবং তখনই আস্তে আস্তে ইসলামের প্রসার এবং প্রচার লাভ করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে এই সমস্ত ঘটনাগুলো তো আমাদের মনের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা তৈরি করার জন্য একটা সুযোগ তৈরি করে দেয় যে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম এইরকম একটা অশান্তি এইরকম একটা কষ্ট এইরকম একটা দুঃখের পরিস্থিতিতে ফেরেস্তারা এসে অর্ডার চাইছেন অথচ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়ে ধ্বংস করে দিতে নিষেধ করলেন তারপরে এখনও যদি আমরা বর্তমানে দেখি তাহলে কত সুন্দর পরিবেশ এবং সেই তাইফের ময়দান পুরো আরব যে রসুল্লাহ সাল্লাহ আসলামের ছায়াতলে পরবর্তীতে আস্তে আস্তে এসেছিল তাহলে এগুলো ধৈর্য এবং সবরের রেজাল্ট সবরেরই পরিণতি কারণ সেদিন যদি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হতো তাহলে হয়তো এইভাবে যেভাবে ইসলামের দাওয়াত করতে সুবিধা হয়েছে আস্তে আস্তে মানুষ ইসলামের ছায়া তাহলে এসছে সেই সুযোগটা হয়তো হয়ে উঠতো না তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এই সমস্ত ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা পৃথিবীতে দুনিয়াবি যে কোনো কাজ করি না কেন ইসলামিক নিয়মে অবশ্যই যদি সেই সমস্ত কাজকর্মগুলো করি তাহলে আমাদের সবসময় এই ধৈর্যের যে গুণ ধৈর্যের যে বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এরকম করে অনেকগুলো ইতিহাস কোরআন এবং সেই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একদিন সফর করছেন সফর করতে করতে তিনি তার তরবরিটা গাছে রেখে সেই গাছতলাতে আরাম নিচ্ছিলেন এই সময় একজন ইহুদি একজন মুশরিক রসুল্লাহ সাল্লাহ ইসলামের সেই তরবারি নিয়ে তরবারি বের করে রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করছেন এবার আপনাকে বাঁচাবে কে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন আল্লাহ অর্থাৎ আমার রক্ষাকর্তা আমাকে বাঁচানো হলো সেই মহান আল্লাহ সুবাহানা হওয়া তালা তখন সেই ব্যক্তির সেই কাফির মুশরিকের তরবরি সেই হাত থেকে হাত কাঁপতে কাঁপতে সেই মাটিতে পড়ে গেল তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সেই তরবারি নিয়ে সেই কাফির মুশরিককে এবার জিজ্ঞেস করছেন এবার তোমাকে কে বাঁচাবে বলো তখন সেই কাফের মুশরিক বলছে যে আপনি ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে পারে না কারণ সে কাফের মুশরিক তার তো আল্লাহর প্রতি ইমান নেই সুতরাং সেই নবী সাহেবকে বলছে যে আপনি ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে পারে না তখন রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম সেই ব্যক্তিকে মাফ করে দিলেন ক্ষমা করে দিলেন এবং বললেন যাও তুমি যে কাজে যাচ্ছিলে সেই কাজে যাও কিছুদিন পরে দেখা গেল সেই ব্যক্তি সেই কাফের মশরিক রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের এই চরিত্রে এই ব্যবহারে মুগ্ধ হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলো তাহলে এই যে সবুর এই যে গুণ এবং বৈশিষ্ট্য সেটা ইসলামের দাওয়াত দিতে গিয়ে এত পজিটিভ এত রেজাল্ট আমাদের রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম পেয়েছিলেন যে এই ধৈর্যের মাধ্যমে অসংখ্য কাফির এবং মুশরিক অবিশ্বাসী তারা ইসলামের এই ছায়াতলে এসেছিলেন এবং এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যে নির্দেশ বা যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা তিনি পালন করতে এই ধৈর্য অবলম্বনের মাধ্যমে তিনি তা পালন করেছিলেন তাহলে আল্লাহ সুবাহ তালা যে ইতিহাসমূলক যে ঘটনামূলক আয়াতগুলো এই কোরআন মজিদের মধ্যে বর্ণনা করেছেন সেই ঘটনামূলক আয়াতগুলো থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে আল্লাহ যে গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলছেন যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই যে সবার ধৈর্য একটা অন্যতম বৈশিষ্ট্য এই অন্যতম বৈশিষ্ট্য আমরা কিভাবে অর্জন করতে পারবো কিভাবে আমাদের মধ্যে এই গুণ বা বৈশিষ্ট্য জেগে উঠবে তার জন্যই আল্লাহ সুবাহ তালা এই কোরআন মাজিদের মধ্যে এই ধৈর্য বা সবরের কথা বিস্তারিতভাবে কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আরেকটা দৃষ্টান্ত ইব্রাহিম আলাইসালাতামের যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সেই ঘটনা থেকেও আমাদের মনের মধ্যে একটা শিহরণ জাগবে যে সত্যি তারা এত ধৈর্যের পরিচয় দিয়েছিলেন সুরা সাফাত সাঁত্রিশ নম্বর সুরার একশো এক একশো দুই এবং একশো তিন এই যে আয়াতগুলো আছে সেখানেও ধৈর্যের কথা বলা হয়েছে সবুরের কথা বলা হয়েছে একশো নম্বর আয়াতে আছে ইব্রাহিম আলহ সালাতাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন রব্বি হাবলি মিনা সলেহীন হে আল্লাহ তুমি একটা নেক সন্তান দান করো সলে সন্তান দান করো এই যে সলেহ অর্থাৎ যে ভালো নেক এবং এটাও তো একটা গুণ বা বৈশিষ্ট্য আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নেক আমল করা আমলে সলেহ করা অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো এবার সেই নেক সন্তান যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এরকম সন্তান তাহলে এই আয়াতগুলো থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আমাদের আল্লাহর কাছে সন্তান চাইতে হবে নেক সন্তান যাতে এই দুনিয়া এবং আখরাতে কামিয়াবি হয় তারপরে ইব্রাহিম আলি সালাতাম তার পুত্রকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি জবাহ করছি তখন তার পুত্র ইসমাইল ইসলাম বললেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনাকে যা অর্ডার করা হয়েছে আপনাকে আল্লাহ যা নির্দেশ করেছেন সেটা আপনি করে ফেলুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তাহলে এইরকম একটা কঠিন এরকম একটা সিদ্ধান্ত ইব্রাহিম আল ইসলাম তার পুত্রকে বলছেন যে আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবাহ করছি কুরবানি করছি তখন সেই ইসমাইল আল ইসলাম বলছেন যে আপনি করে ফেলুন যেটা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ও আখরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ one word. Salamun. Can we sing it together? Ready It's very easy. سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام جعلنا السلام شيارا لنا وباسم السلام اتقينا هنا لتجعل يا رب أيامنا على هذه الأرض بشرى السلام Peaceful, peaceful, peaceful, peace Peaceful, peaceful, peaceful, peace We made peace a symbol of ours. In the name of peace, we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with peace. Together. Salamun, salamun, salamun, salam. Come on. Salamun, salamun, salamun, salam. سلام سلام سلام سلام سلام سلام سلام سلام فيا رب إنك أنت السلام ومنك السلام وعندك السلام لأمرك يرجع أمر الأنام وبين يديك قلوب الأنام Peaceful, peaceful, peaceful, peace. Peaceful, peaceful, peaceful, peace. So, Lord, indeed, you are Salem. From you comes Salem, and with you is Salem. To you belongs the command of all things. Between your hands are the hearts of all beings. سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام One سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام سلام আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুনা বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যুগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা কাল রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়